আইসা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি আসমা রদিল্লাহ তাল্লাহা এর নিকট হতে একটি হার চেয়ে নিয়েছিলেন পরে হারটি হারিয়ে যায় এর অনুসন্ধানে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কিছু সাহাবিকে পাঠালেন ইতোমধ্যে সালাতের সময় হয়ে গেল তারা পানির অভাবে অজু ব্যতীতই সালাত আদায় করলেন তারা নবী সাল্লাহ সাল্লাম এর নিকট এসে এই বিষয়ে অভিযোগ পেশ করলেন তখন তায়াম্মের আয়াত নাজিল হল উসায়দ ইবনু হুজায় রদিল্লাহ তাল্লাহ্ন বললেন হে আয়শা আল্লাহ আপনাকে উত্তম প্রতিদানে পুরস্কৃত করুন আল্লাহর কসম যখনই আপনি কোনো সমস্যায় পড়েছেন তখনই আল্লাহ তালা তা থেকে আপনাকে বের করে এনেছেন এবং মুসলিমদের জন্য এর মধ্যে বরকত রেখে দিয়েছেন